সকল পীরের পীর গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাই ভারতবর্ষের অমানিসার অবসান ঘটিয়ে দীপ্ত আলোয় আলো ঝলমল করেছিলেন তিনি মূর্তি পূজার চির অবসান করে তৌহিদের রোশনীতে ভরপুর করে দিয়েছিলেন ভারতবর্ষে সবারই পীর মঈনুদ্দিন চিস্তি আধার রাতে জাল্ল রে সে আধারাতে জাল্ল রে সে আধারাতে জাল্ল রে সে দিন ইসলামের বাতি ভারতবর্ষে সবারই পীর মইনুদ্দিন চিস্তি আধার রাতে জানল রে সে আধারাতে রাতে রে সে আধারাতে রাতে রে সে দিন ইসলামের বাতি ভারতবর্ষে সবারই পীর মঈনুদ্দিন চিস্তি আধার রাতে জানল রে সে আধার রাতে জানল রে সে আধার রাতে জানল রে সে দিন ইসলামের বাতি ভারতবর্ষে সবারি পীর মইনুদ্দিন চিস্তি দেবীদের পূজায় রত ভারতবর্ষের মানুষ যত দেব দেবীদের পূজায় রত ভারতবর্ষের মানুষ যত ডাকলেন তিনি খোদার পথে ডাকলেন তিনি খোদার পথে ডাকলেন তিনি খোদার পথে যিনি অধিপতি বর্ষ সবারি পীর মঈনুদ্দিন চিস্তি আধার রাতে জানলো রে সে আধারাতে রাতে জানলো রে সে আধারাতে রাতে জানলো রে সে দিন ইসলামের বাতি বর্ষ সবারি পীর মঈনুদ্দিন চিস্তি তার ডাকেতে সারা দিল পথ ছাড়িল তার ডাকেতে সারা দিল বাতিল কদার পথ ছাড়িল পাকালিমার গান গাহিতে পাকালিমার গান গাহিতে পাকালিমার গান গাহিতে লাগলো দিন রাতি বর্ষ সবারি পীর মইনুদ্দিন সৃষ্টি আধার রাতে জানলো রে সে আধার রাতে জানলো রে সে আধার রাতে জানলো রে সে দিন ইসলামের বাতি ভারত বর্ষে সবারই পীর মঈনুদ্দিন সৃষ্টি পূজার মন্দির হইল মসজিদ ভাঙলো তাদের কুফরি নিদ পূজার মন্দির হইল মসজিদ ভাঙল করিলেন শক্ত হাতে দূর করিলেন শক্ত হাতে দূর করিলেন শক্ত হাতে সেরে কের গতি ভারতবর্ষ সবারই পীর মঈনুদ্দিন সৃষ্টি আধার রাতে জানলো রে সে আধার রাতে জানলো রে সে আধার রাতে জানলো রে সে দিন ইসলাম বা ভারতবর্ষে সবারই পীর মহিনুদ্দিন চিষ্টি তাহার হাতে হইল বায়াত তাহার সাথে কাটে দিন রাত তাহার হাতে হইল বায়াত তাহার সাথে কাটে দিন রাত তাহার নজর পে তারা ভারতবর্ষে সবারই পীর মইনুদ্দিন চিস্তি আধার রাতে জানলো রে সে আধার রাতে জানলো রে সে আধার রাতে জানলো রে সে দিন ইসলামের বাতি ভারতবর্ষে সবারই পীর মইনুদ্দিন চিস্তি তোমার উশিলায় পেল ইসলাম ভারতবর্ষের মানুষ তামাম তোমার উশিলায় পেল ইসলাম ভারতবর্ষের মানুষ তামাম তোমার স্মৃতি মন গহীনে তোমার স্মৃতি মন গহীনে তোমার স্মৃতি মন গহীনে রাখবে যে গাথি ভারতবর্ষে সবারই পীর মঈনুদ্দিন সৃষ্টি আধার রাতে জানলো রে সে আধারাতে রাতে জানলো রে সে আধারাতে রাতে জানলো রে সে দিন ইসলামের বাতি ভারতবর্ষে সবারই পীর মহিন দিন চিস্তি আধার রাতে জানলো রে সে আধারাতে রাতে জানলো রে সে আধারাতে রাতে জানলো রে সে দিন ইসলামের বাতি ভারতবর্ষে সবারই পীর মঈনুদ্দিন চিস্তি